আপনার বড় ইমাম হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না যে সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না তিনি আপনাদের ইমাম আমার ইমাম সবার ইমাম জি